আর একজন নবী চলে আসতেন কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে আর কোন নবী আসবে না আমার পরে পর্যায়ক্রমে একের পর এক খলিফা আসবে অনেক খলিফা আসবেন একসাথে আবার অনেকগুলো না ফামা তামুরুনা সাহাবা একরাম প্রশ্ন করেছেন ফামা তামুরুনা আপনি আমাদের কি বলছেন আলু ফু বেবাইয়াতিল আব্বালে ফাল আব্বাল তোমরা এক একজন খলিফা মানবে একজন আছে তারপরে শেষ হয়ে গেল আর একজন একসঙ্গে যেন তোমাদের দুইজন খলিফা না হয় এই কারণে মুসলিম শরীফের সৈয়াদিতে বর্ণিত হয়েছে যদি মুসলিম জাতির একজন খলিফা থাকা অবস্থায় আর একজন খলিফা গজায় বায়াত নেওয়া শুরু করে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন ফাকতুলুল আখেরা মিনহুমা তোমরা ওদের দ্বিতীয় জনকে কতল করে ফেলো কারণ হচ্ছে এই মুসলিম জাতির যদি একজন নেতা থাকে একজন ইমাম থাকে একজন আমির থাকে আর গোটা জাতি সেই ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকে তাহলে দুনিয়ার কোনো শক্তি নেই আল্লাহকে নিয়ে গালিগালাজ করতে পারে কটাক্ষ করতে পারে নবীকে নিয়ে কটাক্ষ করতে পারে আল্লাহর বিধান কিনে কটাক্ষ করতে পারে তার প্রমাণ দেখা গেছে একটু মাত্র আহমদ শফি সাহেব নেতৃত্বের জন্য দাঁড়িয়ে গেছেন কিছু লোকেরা তার সঙ্গে একত্র হয়েছে আর সেই ভয়েতে নাস্তিকে পালিয়ে গেছে আর যদি আজকের গোটা বাংলাদেশের মুসলমান ওই একজন আহমদ শফির নেতৃত্বে হোক বা অন্য কারো নেতৃত্বে হোক একজনার নেতৃত্বে গোটা বাংলাদেশের মুসলিম জাতি এক হয়ে যায় তিন লক্ষ মসজিদের ইমাম হাজার হাজার মাদ্রাসার ছাত্র শিক্ষক মসজিদগুলোর মুসল্লি একাত্র হয়ে যায় সেদিন বেশি দূর নয় এই নাস্তিক মোর্তাদেরা কোথায় গিয়ে পালাবে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে দিল্লির মোস্তাদ ছেড়ে দিয়ে আটলান্টিক পার হয়ে এরপরে হোয়াইট হাউস যাত্রা পাবে না ইনশাল্লাহ ভাইরা আমার হোয়াইট হাউস ছেড়ে তো আগেই পালিয়েছিল দেখেন নাই বুশ এক লাদেনের ভয়ে ছত্রিশ হাজার ফুট উপরে গিয়ে বসেছিল একটা ছয় ফুট লম্বা মুসলমানের ভয় যদি এত হতে পারে তাহলে পৃথিবীর দেড়শো কোটি মুসলমান যেদিন এক খলিফার নেতৃত্ব ঐক্যবদ্ধ হবে সেদিন এই বুসের গোষ্ঠী নাস্তিক মোর্তাদের গোষ্ঠী দুনিয়ায় কোথায় কবরই কেউ থাকবে না ইনশাল্লাহ এরপরে আল্লাহ বলছেন তোমরা আমার আয়াতকে অল্প মূল্যে বিক্রয় করো না এই আয়াতের সঙ্গে এই বিষয়ের সম্পর্ক কি কারণ যুগে যুগে শাসকদের পা তথা গোলাম একদল ওলামাই সু একদল নষ্ট হলেন এই নাস্তিকদের পক্ষ নিয়েছে যুগে যুগে এবং এখনো নিচ্ছে আপনারা দেখেন নাই এদেশের আলেমদের কলঙ্ক ফরিদ উদ্দিন মাসুদ নাই ফরিদ শৈতান এই ইবলিস এই আল্লাহর নবীকে যারা কটাক্ষ করেছে তাদের সঙ্গে একাত্তর ঘোষণা করেছে তুমি কোন দলের বিরুদ্ধে আমাদের আপত্তি ছিল না কিন্তু কোন দলের বিরুদ্ধে কি নাস্তিকদের পক্ষে না ওটা মুসলিমদের কাজ নয় আপনারা জানেন আমির মহাবিয়ারাদি আল্লাহ এবং আলীর মধ্যে যখন যুদ্ধ চলছিল এই সময় কাফেররা সুযোগ নেওয়ার চেষ্টা করলো তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট যে মুসলিমদের ভয়ে থরথর করে কাঁপত তাবুকের যুদ্ধে পরাজিত হল মুসলিমদের কাছে আনুগত্য স্বীকার করল এইবার মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব দেখে খুব খুশি হল আমির মহাবিয়ারাদি আল্লাহ তার আনহুর কাছে প্রস্তাব পাঠালো আমি শুনেছি তোমার নেতা নাকি তোমার উপর অসন্তুষ্ট তোমার সাথে বৈরী আচরণ করছে তোমার যোগ্যতা অনুযায়ী সম্মান দিচ্ছে না আমি তোমাকে সাহায্য করতে চাই যথাযোগ্য মর্যাদায় তোমাকে আসীন করতে চাই আমার তিন লাখ সৈন্য তোমার সাহায্যের জন্য প্রস্তুত আছে একটু খালি হুকুম দাও চলে যাবে সঙ্গে সঙ্গে আমিরে মোয়াবিয়া রাজি আল্লাহ বুঝতে পারলেন মুসলিম জাতির অনৈক্যের সুযোগ নিয়ে এই কাফের হামলা করার জন্য সুযোগ তালাশ করছে তিনি পত্র লেখলেন ইয়া রোম হ্যাঁ রোমের কুকুর ও হ্যাঁ রোমের কুত্তা তুই মুসলিম জাতির মধ্যে দ্বন্দ্ব দেখে সুযোগ নেওয়ার চেষ্টা করছিস মুসলিমদের ধ্বংস করার চেষ্টা করছিস জেনে রাখবি আজকে যদি আমিরে মোয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আর আলীর মধ্যে দ্বন্দ্ব দেখে তুই যদি সুযোগ নিতে চাও তাহলে জেনে রাখবি তোরা যখন এদিকে একটা কদম বাড়াবি তখন আলীর পক্ষ হয়ে যে লোকটা প্রথম যুদ্ধ করে শহীদ হবে সেই লোকটা আমি আলীর পক্ষে যে লোকটা প্রথম শহীদ হবে সেই লোকটা আমি দুশ্মন বুঝে গেল এই মুসলিমরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব হলেও ইসলামের বেলায় তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আজকেও মুসলিমদের মনে রাখতে হবে মুসলিমদের অনক্ষর সুযোগ নিয়ে একদল নাস্তিক মোরতাদ গোলগার তৈরি হয়েছে আমি আমার মুসলিম সকল ভাইদেরকে বলবো যেই তৈকার অনুসারী হও যেই মতের অনুসারী হও যেই দলের অনুসারী হও আজকে সব ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর পক্ষে আল্লাহর নবীর পক্ষে কোরআনের পক্ষে হাদিসের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নাস্তিক মোর্তার বিরুদ্ধে লেগে যাও ইনশাআল্লাহ সেই পরিবেশ তৈরি হচ্ছে ইনশাআল্লাহ যদি এই পরিবেশ বজায় থাকে তাহলে এই ধাক্কায় এদেশের নাস্তিক মোর্তাদরা ইনশাআল্লাহ বাংলাদেশ সে ভারত দিয়ে পালাবে ঠিক কিনা আর যদি নাস্তিক মোর্তাদের সুযোগ দেওয়া হয় তাহলে জেনে রাখবেন আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়ার কিছুই হবে না আল্লাহ তালা সেজন্য বলেছেন তোমরা আমার আয়াতকে স্বল্প মূল্যে বিক্রয় করো না এরপরে বলছেন কাফিরুন আল্লাহ নাজেল কৃত বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না তারা কাফের কানের বদলে কান দাঁতের বদলে দাঁত জখমের বিনিময়ে জখম করা হবে এরপরে আল্লাহ সুবহান বলছেন তবে যদি মাফ করে দেয় ফামান তাসাদ্দা কাবিহি এটা যদি কেউ মাফ করে দেয় সেটা তার জন্য ভিন্ন কথা কাফারা হবে এরপরে বলছেন যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করেন তারা জালিম এরপরে সুরায় নেশার মায়দার এই চৌচল্লিশ পঁয়তাল্লিশ আয়াত নাম্বার বলা হচ্ছে অমাল্লাম ইয়াহকুম বিমান জালাল্লাহ ফাউলাইকুন ফাসিকুন জালিমুন কাফিরুন পরিষ্কার হয়ে গেল আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সলা করে না তারা কি আল্লাহ বলেছেন কাফের আল্লাহ বলেছেন ফাসেক আল্লাহ বলেছেন জালিম এরপর আল্লাহ সুবাহ বলছেন সব নবীরা ছিল এক একজন লিডার কোরআনের সুরাম্বিয়া তেয়াত্তর নম্বর আয়াত আল্লাহ বলছেন আমি সব ইমামদেরকে সব নবী রসুলদেরকে ইমাম বানিয়েছিলাম তারা সবাই ছিলেন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 আল্লাহ তারা বলছেন উলাই হাদাল্লাহ এরাই হচ্ছে তারা যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন সাবে হুদাহ মুক্তাদি তোমরা তাদের হেদায়েতের অনুসরণ করো সৌরা আলা নাম চুরাশি নম্বর আয়াত থেকে নব্বই নম্বর আয়াত পর্যন্ত এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তারা যে বিধান দিয়েছেন আল্লাহর বিধান মানা প্রত্যেকটা মানুষের জন্য বাধ্যতামূলক কোরআনের সুরে হাজাবের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অমা কান আলী মুমিনিন ওয়ালা ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান কোন মমিন পুরুষ আর কোন মমিন স্ত্রী লোকের জন্য অধিকার নেই ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন চূড়ান্ত সিদ্ধান্ত দেন বিধান দেন হুকুম দেন আমরিহিম তাদের নিজেদের পক্ষ থেকে কোন স্বাধীনতা কোন এখতিয়ার থাকবে এই অবকাশ রাখা হয়নি সুযোগই রাখা হয় নাই সুরা নেশার সুরায় আলাহাবের ছত্রিশ নম্বর আয়াত এরপরে আল্লাহ তালা বলছেন সুরায় নেশার পঁয়ষট্টি নম্বর আয়াতে না আপনার রবের কসম আল্লাহ নিজে কথম করে বলছেন ওরা ইমানদার হতে পারে না ওরা কোনো মমিন নয় যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক বিবাদের ক্ষেত্রে পারস্পরিক মামলার ক্ষেত্রে পারস্পরিক ঝগড়া ফসাদের ক্ষেত্রে আপনাকে বিচারক না মানবে সুম্মালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কদাইতা অতপর আপনি যে বিচার করবেন সেই বিচারের ব্যাপারে তাদের মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব কোনো সংশয় থাকতে পারবে না অয়ুসাল্লিমু তসলিমা এবং সম্পূর্ণরূপে মেনে নিবে এটা না করা পর্যন্ত কেউ মমিন হতে আল্লাহ কসম করে বলেছেন তাহলে আজকে যারা আল্লাহর বিভিন্ন বিধানের উপরে প্রশ্ন তুলেছে আল্লাহর বিধান মানতে রাজি না আল্লাহ বলেছেন পর্দা করতে হবে এরা বলল পর্দার জন্য বাধ্য করা যাবে না আল্লাহ তালা সুরায় নেশার এগারো নম্বর আয়াতে বলছেন একজন পুরুষ দুইজন নারীর সমান সম্পত্তি পাবে এটা তারা মানতে পারে নাই ও আমার জাতি কোরআনকে সাক্ষী রেখে বলো তারা মুসলমান না কাফের আল্লাহকে সাক্ষী রেখে বলো সে মুসলমান না কাফের পরিষ্কার কাফের আল্লাহ কসম করে বলেছেন ফালা না আপনার রবের কসম তারা মমিন নয় কে বলেছেন ভাইরা আমার মনে রাখতে হবে আজকে আমাদের এই পতন কেন কোরআন বলছে ওয়াইদা আরাদনা আন্নুহলিকা কারিয়াতা পারিয়াতান যখন আমি কোন জাতিকে কোন জনপদকে ধ্বংস করতে চাই আমার নাম উত্তরাফিহা আমি সেখানকার যারা অহংকারী যারা লিডার তাদেরকে হুকুম করি ফিহা তখন তারা ওখানে ফাঁসে কি করে অন্যায় করে আলাইহাল কৌলু অতপর সেই জনপদের উপরে আমার বিধান কার্যকর হয় আমি ওটাকে চূর্ণ বিচূর্ণ করে ছেড়ে দিই সেরাবানি ইসরায়েলের ষোলো এবং সতেরো নম্বর আয়াত এখানে পরিষ্কার হয়ে গেল ষোলো নম্বর আয়াত পরিষ্কার হয়ে গেল আজকে যে সর্বোচ্চ পদের থেকে সংসদ থেকে এই যে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হচ্ছে এগুলো শুভ লক্ষণ নয় আল্লাহ তালা বলছেন আমার নাম উত্তরাফিহা লিডারদেরকে অহংকারী নেতাদেরকে এই সুযোগ দেওয়া হয় তখন তারা এই বাড়াবাড়ি করে এরপরে আল্লাহ বলেন তারপরে আমি ওই জনপদে গজব দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেই এই জন্য মনে রাখতে হবে মুসলিমদের এখনো সুযোগ আছে এই সমস্ত যত ইসলামিক কার্যকলাপ আছে নাস্তিক মোর্তাদ আছে এই সবগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করব তাহলে আল্লাহ বিজয় দান করবেন আর যদি মুসলিমরা বিচ্ছিন্ন হয়ে যায় সেদিন বেশি দূরে নয় যেদিন মুসলিমদেরকেও সেই ইতিহাস হয়ে থাকতে হবে আপনারা জানেন ভারতবর্ষ মুসলিমরা শাসন করেছিল এরকম স্পেন মুসলিমরা স্বাধীন করেছিল এখন স্পেনের আলহামরা ছাড়া আর ভারতের মক্কি মসজিদ মদিনা মসজিদ হায়দ্রাবাদে চার মিনার আর দিল্লির লাল কিল্লা আর তাজমহল ছাড়া মুসলিম দ্বারা কিছু আছে ঠিক এরকম ভাবে এখনো যদি বাংলার তৌহিদি জনতা ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারে ইনশাআল্লাহ নাস্তিক মোর্তাদের পরাজয় হবে মুসলিমদের বিজয় হবে গোটা দেশ কোরআন এবং সুন্দর অনুষ্ঠিত ভরে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে আমিন সাল্লাল্লাহু তাআলা ওসল্লাহ তাল আলমিন মোহাম্মদ ওয়ালিফ আজমাইন